লাখ জীবনের বিনিময়ে অর্জিত এই দেশ স্বাধীনতা যার বেড়ে ওঠার রক্তিম পরিবেশ লাখ জীবনের বিনিময়ে অর্জিত এই দেশ স্বাধীনতা যার বেড়ে ওঠার রক্তিম পরিবেশ এই দেশটাকে যারা চায় বিদেশি ঘাটি বানাতে শুল্ক ছাড়াই করিডোর দিয়ে দাদার প্রাণ যোগাতে এই দেশটাকে যারা চায় বিদেশি ঘাটি বানাতে শুল্ক ছাড়াই করিডোর দিয়ে দাদার প্রাণ যোগাতে প্রয়োজনে এ দেশ আবার পুনরায় জাগবে বাউন্ন একাত্তর মদের সাহস যোগাবে প্রয়োজনে এ দেশ আবার পুনরায় জাগবে বাউন্ন একাত্তর মদের সাহস যোগাবে হাজারো জীবন যাবে রক্তের বন্যা হবে হাজারো জীবন যাবে রক্তের বন্যা হবে তবুও পারবে না কেউ দেশের ক্ষতি করতে কারণ মোরা দেশকে ভালোবাসি দেশের জন্য পড়তে পারি গলায় মোরা ফাঁসি মোরা দেশকে ভালোবাসি দেশের জন্য লড়তে পারি পড়তে পারি ফাঁসি মোরা দেশকে ভালোবাসি সুশীল নামের এক শ্রী নির্বুদ্ধিজীবী আছে বাংলাদেশি নয় বাঙালি বলতে ভালোবাসে দেশের তরে যদিও বলে মিষ্টি মধুর কথা অন্তরে তারা শিকর কাটে আসলে অভিনেতা সুশীল নামের এক স্ত্রী নির্বুদ্ধিজীবী আছে বাংলাদেশি নয় বাঙালি বলতে ভালোবাসে দেশের তরে যদিও বলে মিষ্টি মধুর কথা অন্তরে তারা শিকর কাটে আসলে অভিনেতা তাদের তরে থাকতে হবে সাবধান হুঁশিয়ার যতই ষড়যন্ত্র ফাদুক করে দেব চুরমার তাদের তরে থাকতে হবে সাবধান হুঁশিয়ার যতই ষড়যন্ত্র ফাদুক করে দেব চুরমার তবুও তারা পারবে না কেউ দেশের ক্ষতি করতে কারণ মোরা দেশকে ভালোবাসি দেশের জন্য পড়তে পারি গলায় মোরা ফাঁসি মোরা দেশকে ভালোবাসি দেশের জন্য লড়তে পারি পড়তে পারি ফাঁসি মোরা দেশকে ভালোবাসি প্রতিবেশী দেশ বন্ধু হবে সেটাই আমরা জানি তানা হয়ে প্রভু সাজলেন না কভু মানি বর্ডারেতে দেখি কেন আমার ভাইয়ের লাশ তবে কি তাদের প্রভু সাজার রয়েছে অভিলাষ প্রতিবেশী দেশ বন্ধু হবে সেটাই আমরা জানি তানা হয়ে প্রভু সাজলে নেব না কভু মানি বর্ডারেতে দেখি কেন আমার বোনের লাশ তবে কি তাদের প্রভু সাজার রয়েছে অভিলাষ এই শান্ত উদার দেশের উপর মারু যদি কেউ থাবা তাহলে তাদের ধ্বংস করতে মানব না কোনো বাধা শান্ত উদার দেশের উপর মার যদি কেউ থাবা তাহলে তাদের ধ্বংস করতে মানব না কোনো বাধা তবুও তারা পারবে না কেউ দেশের ক্ষতি করতে কারণ মোরা দেশকে ভালোবাসি দেশের জন্য পড়তে পারি গলায় মোরা ফাঁসি মোরা দেশকে ভালোবাসি দেশের জন্য লড়তে পারি পড়তে পারি ফাঁসি মোরা দেশকে ভালোবাসি সংখ্যাগরিষ্ঠ মুমিনের আমার সোনার দেশ সংসদেতে কেন হবে মদের আদেশ ইসলামী সংবিধান হবে এটাই মোদের চাওয়া কিন্তু সেথায় বইছে দেখো নাস্তিকতার হাওয়া সংখ্যাগরিষ্ঠ মুমিনের আমার সোনার দেশ সংসদেতে কেন হবে মদের আদেশ ইসলামী সংবিধান হবে এটাই মোদের চাওয়া কিন্তু সেথায় বইছে দেখো নাস্তিকতার হাওয়া ধর্মনিরপেক্ষতার নামে দেশ ধ্বংসের কৌশল নাস্তিকদের কৌশল কে দেব না হতে সফল ধর্মনিরপেক্ষতার নামে দেশ ধ্বংসের কৌশল নাস্তিকদের কৌশল কে দেব না হতে সফল তবুও তারা পারবে না কেউ দেশের ক্ষতি করতে কারণ মোরা দেশকে ভালোবাসি দেশের তরে পড়তে পারি গলায় মোরা ফাঁসি মোরা দেশকে ভালোবাসি দেশের জন্য লড়তে পারি পড়তে পারি ফাঁসি মোরা দেশকে ভালোবাসি দেশের জন্য মরতে পারি পড়তে পারি ফাঁসি মোরা দেশকে ভালোবাসি লাখ জীবনের বিনিময়ে অর্জিত এই দেশ স্বাধীনতা যার বেড়ে ওঠার অক্তিম পরিবেশ লাখ জীবনের বিনিময়ে অর্জিত এই দেশ স্বাধীনতা যার বেড়ে ওঠার অক্তিম পরিবেশ এই দেশটাকে যারা চায় বিদেশি ঘাটি বানাতে শুল্ক ছাড়াই করিডোর দিয়ে দাদার প্রাণ জোগাতে এই দেশটাকে যারা চায় বিদেশি ঘাটি বানাতে শুল্ক ছাড়াই করিডোর দিয়ে দাদার প্রাণ জোগাতে প্রয়োজনে এ দেশ আবার পুনরায় জাগবে বাউন্ন একাত্তর মোদের সাহস জোগাবে প্রয়োজনে এ দেশ আবার পুনরায় জাগবে বাউন্ন একাত্তর মোদের সাহস যোগাবে হাজারো জীবন যাবে রক্তের বন্যা হবে হাজারো জীবন যাবে রক্তের বন্যা হবে তবুও পারবে না কেউ দেশের ক্ষতি করতে কারণ মোরা দেশকে ভালোবাসি দেশের জন্য পড়তে পারি গলায় মোরা ফাঁসি মোরা দেশকে ভালোবাসি দেশের জন্য লড়তে পারি পড়তে পারি ফাঁসি মোরা দেশকে ভালোবাসি দেশের জন্য মরতে পারি পড়তে পারি ফাঁসি মোরা দেশকে ভালোবাসি দেশের জন্য লড়তে পারি পড়তে পারি ফাঁসি মোরা দেশকে ভালোবাসি www.onibus.in